আমি শুনব না মানব না কোন বাধায়ার আমি শুনব না আমি শুনব না মানব না কোন বাধায়ার আমি শুনব না আমি শুনব না মানব না কোন বাধায়ার আমি শুনব না মার্কিনি ওই আড্ডা আড্ডাগুলো করিব চুরমার মার্কিনি ওই আড্ডা আড্ডাগুলো করিব চুরমার আমি শুনব না মানব না কোন বাধায়ার আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধায়ার আমি শুনব না মরতে জানি মারতে জানি শাহাদাত সদাই মানি মরতে জানি মারতে জানি শাহাদাত সদাই মানি গোলাম হয়ে এই জমিনে থাকতে চাই না আর গোলাম হয়ে এই জমিনে থাকতে চাই না আর আমি শুনব না মানব না কোনো বাধায় আর আমি শুনব না আমি শুনব না মানব না কোন বাধায়ার আমি শুনব না মার্কিনি ওই আড্ডা গুলো করি প্রচুর মার মার্কিনি ওই আড্ডা গুলো করি প্রচুর মার আমি শুনব না মানব না কোন বাধায়ার আমি শুনব না আমি শুনব না মানব না কোন বাধায়ার আমি শুনব না বাঁচিব স্বাধীন হয়ে জীবনের বিনিময়ে বাঁচিব স্বাধীন হয়ে জীবনের বিনিময়ে তাতে যদি শহীদ লাগে লক্ষ জনতার তাতে যদি শহীদ লাগে লক্ষ জনতার আমি শুনবো না মানব না কোনো বাধায়ার আমি শুনবো না আমি শুনবো না মানব না কোনো বাধায়ার আমি শুনবো না মার্কিনি ওই আড্ডা গুলো করি করিব মার মার্কিনি ওই আড্ডা গুলো করি করিব মার আমি শুনবো না মানব না কোনো বাধায়ার আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধায়ার আমি শুনব না জীবন চেয়ে মৃত্যু ভালো রক্তেই আসবে আলো জীবন চেয়ে মৃত্যু ভালো রক্তেই আসবে আলো জীবনের মায়ায় বসে থাকিস না রে যার জীবনের মায়ায় বসে থাকিস না রে আর আমি শুনব না মানব না কোনো বাধায়ার আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধায়ার আমি শুনব না মার্কিনি ওই আড্ডা গুলো করি প্রচুর মার মার্কিনি ওই আড্ডা গুলো করি প্রচুর মার আমি শুনব না মানব না কোনো বাধায়ার আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধায়ার আমি শুনব না হিসাবে নিকাশ যতই করো হবে তোদের কুয়া বারো হিসাবে নিকাশ যতই করো হবে তোদের পুয়া বারো দখলের নেশা তোদের মিটিবে এবার দখলের নেশা তোদের মিটিবে এবার আমি শুনবো না মানব না কোনো বাধায়ার আমি শুনবো না আমি শুনবো না মানব না কোনো বাধায়ার আমি শুনবো না মার্কিনি ওই আড্ডা গুলো করি প্রচুর মার মার্কিনি ওই আড্ডাগুলো করিব চুরমার আমি শুনবো না মানব না কোনো বাধায়ার আমি শুনবো না আমি শুনবো না মানব না কোনো বাধায়ার আমি শুনবো না সাদ্দামের আল্লাহ আছে মুসলমানের দোয়া আছে সাদ্দামের আল্লাহ আছে মুসলমানের দোয়া আছে অভিশাপের আগুনেতে হবে যে সরকার অভিশাপের আগুনেতে হবে যে সরকার আমি না মানব না কোনো বাধায়ার আমি না আমি না মানব না কোনো বাধায়ার আমি না ওই আড্ডাগুলো করিব ওই আড্ডাগুলো করিব চুরমার আমি শুনব না মানব না কোনো বাধায়ার আমি না আমি শুনব না মানব না কোনো বাধায়ার আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধায়ার আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধায়ার আমি শুনব না আমি শুনব না মানব না কোনো বাধায়ার দুঃসাহসী বাপের বেটা সাদ্দামেরই সেনা দল খুদার মদত সহায় করে চল রে তোরা সামনে চল খুদার মদত সহায় করে চল রে তোরা সামনে চল দুঃসাহসী বাপের বেটা সাদ্দামেরই সেনা দল খুদার মদত সহায় করে চল রে তোরা সামনে চল খুদার মদত সহায় করে চল রে তোরা সামনে চল অস্ত্র ওদের যতই থাকুক মরবে শিয়ালের মতো তোরা তো ভাই শহীদ হবি যাই চলে যাক প্রাণ যত অস্ত্র ওদের যতই থাকুক মরবে শিয়ালের মতো তোরা তো ভাই শহীদ হবি যাই চলে যা প্রাণ যত কিয়ামতের সেই দিনেতে পাবি তোরা পাবি ফল কিয়ামতের সেই দিনেতে পাবি তোরা পাবি ফল খোদার মদত সহায় করে চল রে তোরা সামনে চল খোদার মদত সহায় করে চল রে তোরা সামনে চল দুঃসাহসী বাপের বেটা সাদ্দামেরই সেনা দল খোদার মদত সহায় করে চল রে তোরা সামনে যাও খোদার মদত সহায় করে চল রে তোরা সামনে যাও আম্বিয়াদের দোয়া আছে ইরাকিদের কপালে আমেরিকা ধ্বংস হবে অভিশাপের অনলে আম্বিয়াদের দোয়া আছে ইরাকিদের কপালে আমেরিকা ধ্বংস হবে অভিশাপের অনলে বিশ্ব তোদের সাথে আছে হারাস নারে মনোবল বিশ্ব তোদের সাথে আছে হারাস নারে মনোবল খোদার মদত সহায় করে চল রে তোরা সামনে চল খোদার মদত সহায় করে চলবে তোরা সামনে চল দুঃসাহসী বাপের বেটা সাদ্দামেরই সেনা দল খোদার মদত সহায় করে চলবে তোরা সামনে চল খোদার মদত সহায় করে চলবে তোরা সামনে চল বুশ নামের ওই পাগলটাকে পাঠাও পাগলা গারদে চিড়িয়াখানায় ভর্তি করে ঘোল ঢালো তার মাথাতে বুশ নামের ওই পাগলটাকে পাঠাও পাগলা গারদে চিড়িয়াখানায় ভর্তি করে ঘোল ঢালো তার মাথাতে উচিত শিক্ষা দিতে তারে বিশ্বব্যাপী আওয়াজ তোল উচিত শিক্ষা দিতে তারে বিশ্বব্যাপী আওয়াজ তোল খোদার মদত সহায় করে চলবে তোরা সামনে চল খোদার মদত সহায় করে চলবে তোরা সামনে চল দুঃসাহসী বাপের বেটা সাদ্দামেরই সেনা দল খোদার মদত সহায় করে চলবে তোরা সামনে চল খোদার মদত সহায় করে চলবে তোরা সামনে চল হুমকি ধামকি যতই চলুক সবই হলো চাপাবাদ তেলের লোভে বেবুস হয়ে সব গিয়েছে হায়ালাত হুমকি ধামকি যতই চলুক সবই হলো চাপাবাদ তেলের লোভে বেহুশ হয়ে সব গিয়েছে হায়ালাত মুগুর খেয়ে ঠান্ডা হবে রক্ত চুষা ওই পাগল মুগুর খেয়ে ঠান্ডা হবে রক্ত চুষা ওই পাগল খোদার মদদ সহায় করে চল তোরা সামনে চল খোদার মদদ সহায় করে চল তোরা সামনে চল দুঃসাহসী বাপের বেটা সেনা দল খোদার মদত সহায় করে চল তোরা সামনে চল খোদার মদত সহায় করে চল তোরা সামনে চল দুঃসাহসী বাপের বেটা সাদ্দামেরই দল খোদার মদত সহায় করে চল তোরা সামনে চল খোদার মদত সহায় করে চললে তোরা সামনে চল খোদার মদত সহায় করে চললে তোরা সামনে চল খোদার মদত সহায় করে চললে তোরা সামনে চল খোদার মদত সহায় করে চললে তোরা সামনে চল খোদার মদত সহায় করে চললে তোরা